দিন সম্পর্কে উদাসীন ছিলে এখন তোমার কাছ থেকে জবনিকা সরিয়ে দিয়েছি ফলে আজ তোমার দৃষ্টি সুতীক্ষ্ণ وقال قرينه هذا ما لدي عتيد ألقيا في جهنم كل كفار عنيد তার সঙ্গী ফেরেস্তা বলবে আমার কাছে যে আমল নামা ছিল তা এই তোমরা উভয় নিক্ষেপ করো জাহান নামে প্রত্যেক অকৃতজ্ঞ বিরুদ্ধবাদীকে যে বাধা দিত মঙ্গলজনক কাজে সীমালঙ্ঘনকারী সন্দেহ পোষণকারীকে الذي جعل مع الله إلها آخر فألقياه في العذاب الشديد যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য উপাস্য গ্রহণ করত তাকে তোমরা কঠিন শাস্তিতে নিক্ষেপ করো قال قرينه ربنا ما أطغيته ولكن كان في ضلال بعيد তার সঙ্গী শয়তান বলবে হে আমাদের পালন কর্তা আমি তাকে অবাধ্যতায় লিপ্ত করিনি বস্তুত সে নিজেই ছিল সুদূর পথভ্রান্তিতে লিপ্ত قال لا تختصموا لدي وقد قدمت إليكم بالوعيد ما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 আমার জন্য অতি সহজ তারা যা বলে তা আমি সম্যক অবগত আছি আপনি তাদের উপর জোর জবরকারী নন অতএব যে আমার শাস্তিকে ভয় করে তাকে কোরআনের মাধ্যমে উপদেশ দান করুন